السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা আমন্ত্রণ হাদিসের কাহিনী অনুষ্ঠানে হাদিসের কাহিনী এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের চিন্তাকে সুন্দর করে দিতে পারে যা কঠিন মানুষকেও নরম করে দিতে পারে যা বিভ্রান্ত মানুষকেও সঠিক পথের দিশা দিতে পারে এ কাহিনী সাধারণ কাহিনীর মতো নয় যদিও আমরা কাহিনী বলেছি প্রকৃতপক্ষে এটি কোনো কল্প কাহিনী নয় এটি কোনো ভিত্তিহীন কাহিনী নয় কোন অবাস্তব কাহিনী নয় বরং তা বাস্তব তা সত্য তা ভিত্তি সম্পন্ন কখনোই কোনো অন্য গল্পের মতো নয় এর প্রতিটি কথাই একশো পার্সেন্ট সত্য কারণ এগুলি প্রকৃতপক্ষে আল্লাহ সুবাহ পক্ষ থেকে ওয়াহি এর মাধ্যমেই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে জানানো হয়েছে অতঃপর নবী সাল্লাহ আলী সাল্লাম তার উম্মাকে সেগুলি বর্ণনা করে দিয়েছেন যেন মুসলিম উম্মা সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমরা রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এমনই একটি হাদিসের কাহিনী উপস্থাপন করতে চাই যে কাহিনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে বহুবিধ নানাবিধ সে বিষয়গুলি শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের ইমান ও ইসলামকে আমরা আমাদের আদর্শকে আমাদের জীবন চলার পথকে আরো সুন্দর করে নিতে পারব এ হাদিসটিও যা আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাচ্ছি এ হাদিসটি সহিহুল বুখারির হাদিস সহিহুল বুখারির সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি সমরাহ বিন জুন্দুব রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করছেন রসুল সাল্লাহ আলী তার একটি অভ্যাস ছিল নিয়ম ছিল তিনি যখন এই সালাত আদায় করতেন মুসল্লিদেরকে সাহাবিদেরকে তাদের ইমাম হিসাবে সালাত পড়াতেন সালাত শেষ করে সালাম ফেরানোর পরে তাদের নিয়ে বিভিন্ন রকম পরামর্শ করতেন বিভিন্ন দিক নির্দেশনাও দিতেন আজকে আমাদের সমাজের নিয়ম হয়ে গেছে আমাদের ইমামরা তারা কি করেন সালাম ফেরানোর পরে তারা এবং মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাতের আয়োজন করেন মুসল্লিদেরকে শিক্ষণীয় বিষয়গুলি তেমন কিছু বলেন না মূলত রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর সন্না থেকে তার জীবন যদি আমরা তার জীবনীটা যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে আমাদের সমাজে যেই নিয়মে ইমাম সাহেবগণ সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে নিয়ে একটি সম্মিলিত মোনাজাতের আয়োজন করে থাকেন এ ধরনের আয়োজন রাসুল সাল্লাম তার গোটা জীবনে একদিনও করেননি এ সন্না রাসুল সাল্লামের সন্না নয় আজকে আমাদের এটি সামাজিক সন্না হিসাবে রূপান্তরিত হয়েছে এটি ইসলামের সন্না বলা যায় না রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের সন্না নয় খলাফায় রাশিদিনের সন্না নয় সম্মানিত দর্শক শ্রোতা সুতরাং বিষয়টি আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে আপনি সালাতের শুরু থেকে সালাম পর্যন্ত রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের অনুসরণ করবেন সালাম ফেরানোর পর রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের অনুসরণ করবেন না নিজের মন মতো চলবেন বা সমাজের নিয়ম মতো চলবেন তাহলে কিন্তু আমাদের অবস্থানটি সঠিক হবে না যাক সেদিকে কথা নয় আমাদের আমরা যে হাদিসটি বলতে চাচ্ছি রসুল সাল্লামের সন্না হচ্ছে নিয়ম হচ্ছে তিনি সালাতের পরে সাধারণত মুসল্লিদের দিকে মুখ করে ঘুরে বসতেন কখনো তিনি উঠে চলে যেতেন আর বেশিরভাগেই তাদের দিকে মুখ করে ঘুরে বসতেন ঘুরে বসে তাদের মুখী হয়ে বসে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে দিক নির্দেশনা দিতেন শরীয়তের কোনো আলা মাসাইলের ক্ষেত্রে হোক অথবা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে হোক বিশেষ করে ফজরের সালাতে রাসুল সাল্লাম আলী হোসাল্লাম যে কাজটি বেশিরভাগই করতেন ফজরের সালাম ফেরানোর পর আবার সাহাবিদের দিকে মুখ করে ঘুরে বসতেন তাসবি তাহালিল যেটুকু পাঠ করার সেগুলি পাঠ করে সাহাবিদের দিকে মুখ করে ঘুরে বসতেন সাহাবিদের মুখী হয়ে বসে অনেক সময় জিজ্ঞাসা করতেন তোমাদের মাঝে কেউ কি রাত্রে কোনো কিছু স্বপ্ন দেখেছ কেউ যদি বলতেন যে হ্যাঁ আমি এই স্বপ্ন দেখেছি রসুল সাল্লাহ আলী হোসাল্লাম সেই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে তা বলে দিতেন আবার কখনো তিনি নিজে রাত্রে কি স্বপ্ন দেখলেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হিসাবে স্বপ্নে কি পেলেন রাত্রে পেলেন ঘুমের মাঝে পেলেন ফজরের সালাতে পর সাহাবিদেরকে তিনি সেটি শোনাতেন জানিয়ে দিতেন আজকে আমরা আপনাদের সামনে রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের যে হাদিসটি তুলে ধরতে চাচ্ছি যে কাহিনীটি তুলে ধরতে চাচ্ছি যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে চাচ্ছি সাহাবি সামুরা বিন জন্দব রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম একদা ফজরের সালাতে তিনি আমাদের দিকে সালাত শেষ করে ঘুরে বসে তিনি বর্ণনা করলেন জিজ্ঞাসা করলেন তোমাদের কেউ কিছু দেখেছে কিনা দেখলে সেগুলি বর্ণনা করলে সেগুলি শোনার পরে তিনি বললেন যে দেখো আজকে রাত্রে আমিও একটি স্বপ্ন দেখেছি সেটি কি আমার কাছে দুজন ফেরিস্তা আসলেন এসে তারা আমাকে নিয়ে বাইরে চললেন বাইরে চলতে চলতে বেশ কিছু দূর গিয়ে দেখলাম যে একজন মানুষ শুয়ে রয়েছে শুয়ে থাকা মানুষের কাছে তার মাথার কাছে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে এবং তার হাতে বিরাট এক সেই ব্যক্তির কাছে বিরাট বড় শক্ত কঠিন একটি পাথর রয়েছে এই পাথর দিয়ে সে ব্যক্তি কি করে ওই শুয়ে থাকা মানুষের মাথায় এই বিশাল পাথর দিয়ে প্রচন্ড আঘাত করে এই আঘাতে যখন পাথর দিয়ে প্রচন্ড আঘাত করে এই আঘাতে তার মাথা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার কিছুক্ষণ পর মাথা পূর্বের মতো ফিরে আসে পূর্বের অবস্থায় সে ফিরে আসে আবার সেই ব্যক্তি পাথর দিয়ে প্রচন্ড আঘাত করে এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কঠিন শাস্তি তার এই করুণ দৃশ্য দেখে আমি সেই ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসা করলাম ব্যাপার কি এ ব্যক্তিটা কে যাকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে সে শুয়ে রয়েছে আর তাকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে তারা আমাকে বললেন তার বিষয়ে আপনাকে পরে বলবো আপনি সামনে চলুন আবার তারা দুজন আমাকে সামনে নিয়ে চললেন সামনে চলতে চলতে দেখলাম আরেকজন ব্যক্তি সেখানেও তিনি চিত হয়ে শুয়ে আছেন এই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে আরেকজন দাঁড়িয়ে আছেন এবং সেই ব্যক্তির হাতে একটা লোহার বড় ধরনের অস্ত্র রয়েছে এই অস্ত্র দিয়ে তিনি কি করলেন সেই ব্যক্তির মুখের ভিতরে এই অস্ত্র ঢুকাচ্ছেন ঢুকিয়ে সেটাকে টেনে ছিঁড়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসতেছেন নাকের ভিতরে অস্ত্র ঢুকাচ্ছেন টেনে ছিঁড়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসছেন বাম দিকেও ঢুকাচ্ছেন টেনে ছিঁড়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসছেন চোখেও সেটা ঢুকাচ্ছেন টেনে ছিঁড়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসতেছেন নিয়ে এসে ছেড়ে দিচ্ছেন আবার ঠিক হয়ে যাচ্ছে আবার টানছে এইভাবে তাকে কঠিন এই যন্ত্রণাদায়ক শাস্তি তাকে দেওয়া হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম সেই দুজন ব্যক্তিকে যে কে এই ব্যক্তি তাকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে আর যে শাস্তি দিচ্ছে সেই বা কেন শাস্তি দিচ্ছে এর রহস্য কি তারা আমাকে বললেন যে না আপনি সামনে চলুন তাদের বিষয় সম্পর্কে পরে জানানো হবে আবার আমরা সামনে চললাম সামনে চলতে গিয়ে সেখানে আবার একটি বিষয় দেখলাম সে বিষয় হচ্ছে একটা বড় ধরনের গর্ত সেই গর্তে প্রচন্ড আগুন ঝলসাচ্ছে জ্বলছে আগুন জ্বালানো হয়েছে কিন্তু সেই গর্তের ভিতরে বেশ কিছু উলঙ্গ বস্ত্রহীন নর ও নারী সেই কঠিন আগুনের শাস্তি আগুনে যেন তাদের শরীর জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে আর সেই যন্ত্রণাদায়ক শাস্তিতে তারা চিৎকার করছে বিকটভাবে জিজ্ঞাসা করলাম কি কারণে গর্তের এবং এখানে এই কঠিন প্রজ্বলিত আগুন দিয়ে তাদেরকে পুড়ে ফেলানো হচ্ছে তারা বিষাক্ত বেদনায় যন্ত্রণায় চিৎকার দিচ্ছে এই নর নারীদের সমস্যাটা কি কেন তাদের এই শাস্তি তারা আমাকে বললেন সামনের দিকে আরেকটু চলুন পরে আপনাকে জানানো হবে চতুর্থ পর্যায়ে আরেক জায়গায় গিয়ে পৌঁছলাম দেখলাম যে সেখানে একটি নদী এই নদীর পানিটা একেবারে লাল টকটকে লাল মনে হচ্ছে যেন রক্তের মতো টকটকে লাল রক্তের নদী সেই রক্তের মাঝে বা এই লাল পানিতে একজন ব্যক্তি সাঁতরাচ্ছে সাঁতার কাটছে সে সাঁতার কেটে কেটে কিনারায় আসার জন্য চেষ্টা করছে কিন্তু যখন এই কাছে চলে আসতেছে ঘাটে সেই ঘাটে দাঁড়ানো আরেকজন ব্যক্তি যিনি দাঁড়িয়ে রয়েছেন সেখানে অনেকগুলি পাথর নিয়ে ইট পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছেন যখনই ওই ব্যক্তি এই রক্তের পুকুরে হাবুডুবু খাচ্ছে সাঁতার দিয়ে সে ঘাটে আসে উঠার চেষ্টা করছে কাছে আসার চেষ্টা করছে এই ঘাটে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তিনি এই পাথর দিয়ে তাকে আরো নিক্ষেপ করছেন পাথর দিয়ে তাকে ঢেল ছুটছে যার ফলে সে ব্যক্তি আবার সেই রক্তের পুকুরের মাঝে চলে যায় সেখানে আবার হাবুডুবু খাচ্ছে কষ্ট করে ঘাটে আসার চেষ্টা করে আবার তাকে ইটপাটকেল নিক্ষেপ করে পুকুরের মাঝে তাকে নদীর মাঝে তাকে ঠেলে দেওয়া হচ্ছে এভাবে রক্তের নদীতে সাঁতরাচ্ছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি সে অনুভব করছে আমি প্রশ্ন করে বসলাম সেই দুজন ব্যক্তিকে যে এই ব্যক্তি কে যাকে এই রক্তের সমুদ্রে রক্তের সাগরে রক্তের নদীতে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে তার অপরাধটা কি কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে তারা আমাকে বললেন একটু সামনের দিকে চলেন এটি পরে জানানো হবে আবার আমাকে সামনের দিকে তারা নিয়ে চললেন সামনের দিকে গিয়ে আবার দেখলাম এমন একজন ব্যক্তি সেই ব্যক্তির চতুর্দিকে বা সেই ব্যক্তির সামনে খুব বড় ধরনের আগুনের আয়োজন আগুন জ্বালানো হয়েছে সে প্রজ্বলিত আগুনে চতুর্দিকে তিনি ঘুরছেন এবং সেটাকে দেখছেন কিন্তু আগুনে যেন তার কোনো সমস্যা হচ্ছে না আমি জিজ্ঞাসা করলাম ইনি কে এই কঠিন বিভীষিকাময় আগুনের কাছে যিনি ঘুরছেন অথচ তার গায়ে কোনো কিছুই কষ্ট হচ্ছে না মনে সমস্যা মনে হচ্ছে না তারা আমাকে বললেন যে আপনি আরেকটু চলুন সামনে আরেকটু সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম যে একটি বড় ধরনের বাগান এত চমৎকার সুন্দর বাগান বহু রঙে রঙিন কতই না সেখানে দৃশ্যগুলি এত মনোরম দৃশ্য মনে হয় এত সুন্দর দৃশ্য এত সুন্দর বাগান কখনো দেখিনি বাগানের ভিতরে গেলাম আমরা ভিতরে গিয়ে দেখলাম যে একজন দীর্ঘ লম্বা একজন মানুষ এই লম্বা মানুষটির পার্শ্বে অনেকগুলি ছোট ছোট বাচ্চাও সেখানে রয়েছে আমি তাদের দুজনকে জিজ্ঞাসা করলাম এর রহস্য কি এত বড় লম্বা মানুষটাই কে আর এই ছোট বাচ্চারাই বা কে কারা তারা সে দুজন আমাকে বললেন পরে জানানো হবে আপনি আরো সামনের দিকে চলুন সামনের দিকে আবার চললাম সামনের দিকে চলে আরো একটি বাগান পেলাম আমরা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে এ বাগানের ভিতরে আমরা এ বাগানটি যেন আগের বাগানের চেয়ে আরো চমৎকার বাগান এত আকর্ষণীয় সুন্দর বাগান যেন হয় না বাগানের ভিতরে আমরা প্রবেশ করলাম দেখলাম যে সেই বাগান এমন একটি বাগান এর ভিতরে এমন একটি শহর যেই শহরটি তৈরি করা হয়েছে একটি ইটের একটি স্বর্ণের ইট আর একটি রৌপ্যের ইট এই স্বর্ণ রৌপ্যের ইট দিয়ে তৈরি করা খচিত এই বাগান এই শহর ভিতরে প্রবেশ করেই দেখলাম আমরা বেশ কতগুলি মানুষ রয়েছে যে মানুষের এই বডিটার মাঝে এক অংশ এত সুন্দর আবার বডির অর্ধেক অংশ এত কুশ্রী কুৎসিত অর্ধেক অংশ এত সুন্দর সুশ্রী আর বাকি অর্ধেক অংশ এত কুশ্রী এটা যেমন সুন্দর বেশি এটি তেমন খারাপ বেশি কি ব্যাপার আশ্চর্য একজন মানুষ কিন্তু তার দুটি অংশ এই ধরনের সবচেয়ে যেন সুন্দর তার এক অংশ আরেক অংশ হলো সবচেয়ে খারাপ সবচেয়ে ঘৃণিত এই ব্যক্তিরা তারা আবার কি করছেন সেখানে সেখানে এমন একটি নহর নদী রয়েছে যেই নদীর পানিগুলি ঝলঝলে সাদা ফটফটে সাদা অত্যন্ত মসৃণ পরিষ্কার এই ব্যক্তিরা যার অর্ধেক হল সুশ্রী অর্ধেক হল কুশ্রী এই ব্যক্তিরা ওই নদীর পানিতে তারা নামছেন নদীর পানিতে নেমে যখন এই নদীর পানি থেকে গোসল করে আবার তারা উঠছেন ওঠার সাথে সাথে তার গোটা শরীর যেমন অর্ধেক অংশ সুশ্রী ছিল গোটা বডিটাই সে ধরনের সুশ্রী হয়ে যাচ্ছে তার খারাপ অংশটা কেটে যাচ্ছে আমি দেখে আশ্চর্য হলাম জিজ্ঞাসা করলাম এরা কারা এদের রহস্য কি তারা আমাকে কিছু তথ্য দিলেন না তারা বললেন চলুন সামনের দিকে আরো যাই সামনের দিকে আরো যেতেই সামনে আরো একটি এমন জায়গা দেখলাম এত চমৎকার এত সুন্দর এত আকর্ষণীয় জিনিস যেন কোথাও আমি দেখিনি এমন একটি বাগান পেলাম যার সব বিষয়গুলি যেন আমাকে আশ্চর্যান্বিত করছে আকৃষ্ট করছে এত মনোরম এত সুন্দর বিষয়গুলি দেখে আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হল আমার মন চাচ্ছে আমি যেন সেখানে ঢুকি সেখানে প্রবেশ করি সেখানে কিছু উপভোগ করি তারা আমাকে বললেন যে আপনি এই যে জায়গায় এসেছেন এই জায়গাটি হচ্ছে কি এটা হচ্ছে জান্নাত আদন এটা এমন একটি সুখ শান্তির আশ্রয়স্থল আর এই সুখ শান্তির আশ্রয়স্থল আপনার জন্যই বরাদ্দ আপনি এখানে থাকবেন আপনি এখানে অবস্থান করবেন তবে এই মুহূর্তে আপনার এখানে প্রবেশ করার নিয়ম নয় প্রবেশ করার সুযোগ নেই যখন সময় হবে তখন আপনি এই স্থানে এই জায়গায় সর্ব আকৃষ্ট আকর্ষণীয় ও মনোরম ও সুন্দর ও মূল্যবান জায়গায় এই জান্নাতেই আপনি প্রবেশ করবেন এ বলেই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম ঘুমের মাঝে তাকে এসব কিছু দেখানো হল দেখানোর পরে তারপর এখন জানালেন যে এই বিষয়গুলি কি একটার পর একটার রহস্য বলে দিচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুল সাল্লাহ হুসাল্লাম এখনো স্বপ্নের মাঝেই রয়েছেন সে দুজন ব্যক্তি এ সব কিছু প্রায় আটটি জিনিস তাদেরকে তাকে দেখালেন বোঝালেন এখন সেগুলির তথ্য কি তা একটু বলে দিচ্ছেন